বছর চোদ্দশো চল্লিশ হিজড়িতে আর বর্তমানে আজকে ইংরেজি মাসের বা বছরে দুই আরবি ইসলামিক মাস যেটা প্রত্যেক মুসলিমকে শেখা উচিত জানা উচিত মুখস্থ রাখা উচিত চোদ্দশো চল্লিশ হিজড়ি রবিউসানি মাসের উনত্রিশ তারিখে আমাদের আলোচনা হচ্ছে মানহাজ সম্পর্কে একটি প্রশ্ন যা আল্লামা শেখ সালেহুল ফাউজান হাফিজ কে জিজ্ঞেস করা হয় তার উত্তরে তিনি যা বলেন আপনাদের সামনে সেটা অনুবাদ করে শোনাবো আর তারপরে দু একটি উক্তি তার একজন ছাত্র যিনি এই কিতাবটির ভাষ্যকার টিকা লিখেছেন সেই টিকাতে উল্লেখ করেছেন বিভিন্ন আইমাইকেরাম ওলামাইকেরামদের উক্তি সেগুলি উল্লেখ করব প্রশ্ন নম্বর হচ্ছে একষট্টি এই কিতাবে আসলাতুল মানাহিজিল জেদিদা বলছেন জিজ্ঞেসকারী লাকাদিন তাসারাত ওয়ালিল্লাহিল হামদ আদ-দাওয়া ইলা মানহাজিস সালাফ ওয়া তামাসসুক বিহি বলছেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ প্রশংসা যে বর্তমান যুগে সালাফদের মানহাজের দাওয়াত প্রচার প্রসার শুরু হয়েছে এবং সালাফদের মানহাজকে অনেক মানুষ আঁকড়ে ধরেছে বুঝতে পেরেছে এবং তা শক্তভাবে ধারণ করতে চলেছে এই রকমের অবস্থায় কিছু লোকেরা বলছে হনা হোনা কুল কিছু লোকেরা বলছে এই সালাফি দাওয়াত বা সালাফি মানহাজের দাওয়াত এবং এই দাওয়াতের প্রচার প্রসার আর এই দাওয়াতকে যে মানুষরা আঁকড়ে ধরছে এই দাওয়াতের দিকে মানুষ দলে দলে ছুটে আসছে একটা যেন কোরআন সন্ন্যার জাগরণের যুগ বর্তমান যুগটি বর্তমান যুগটি সম্পর্কে আপনারা কখনো চিন্তা করেছেন কিনা এই বর্তমান যুগটি হচ্ছে কোরআন সন্ন্যার একটি জাগরণের যুগ মানুষ জেগে উঠেছে ঘুমাচ্ছিল মানুষ শির বেদাতে সুফিবাদে ডুবে অথবা গোমরাহিতে উদাসীনতার জীবন যাপন করছিল অনেক বেদিন বেনামাজি হারাম খেত সততার দিকে ফিরে আসছে মসজিদের দিকে যুবকরা ফিরে আসছে একসময় শুধু বৃদ্ধরাই মসজিদে যেত নামাজ পড়ত আজকে থেকে তিরিশ চল্লিশ বছর পঞ্চাশ বছর পিছিয়ে চলে যান বৃদ্ধরাই শুধু নামাজ পড়ত এখন বৃদ্ধদের তুলনায় যুবকরা বেশি ধার্মিক ধর্মের দিকে ছুটি আসছে তারপরে ওই ভ্রান্ত ধর্ম না দেখা দেখি পরামসন্না ভিত্তিক দলিল ভিত্তিক হ্যাঁ তলাশ সন্ধান দলিলের হকের তলাশ এই যে মানুষের মধ্যে অনুপ্রেরণা জেগেছে আগ্রহ জেগেছে এই পরিস্থিতিতে কিছু লোকেরা বলছে এই দাওয়াত মুসলিম জাতির ঐক্যের ফাটল ধরানোর জন্য এরা শুরু করেছে আমাদের সালাফি দাওয়াতটিকে তারা কি বলছে যে এরা মুসলিমদেরকে বিভক্ত করছে মুসলিমদেরকে টুকরো টুকরো করছে ভাঙন ধরাচ্ছে আরো কিছু ভাষা আছে আজকালকার বিদাতিদের বিদাতি বক্তাদের আর যারা ঢিলাপন্থী কিন্তু নিজেদেরকে মধ্যম পন্থী বলছে সতর্ক সাবধান এদের থেকে এরা হচ্ছে কপট এদের মধ্যে নেফাক রয়েছে দাওয়াতের ক্ষেত্রে এরা বলছে যে এরা ফিতনা ছড়াচ্ছে ফিতনা বাজ এই এই দলগুলি সম্পর্কে বলছেন যে এরা যে এইরকম কথা বলছে সালাফি মানহাজের দাওয়াত সম্পর্কে আরো বলছে তো ওদারুল মুসলিম আর মুসলিমকে মুসলিমের বিরুদ্ধে খেপিয়ে দেওয়া হচ্ছে মুসলিমকে মুসলিমদের সাথে লড়ানো হচ্ছে অথচ আমাদেরকে অমুসলিমদের কাফেরদের সম্পর্কে চিন্তা করা উচিত ছিল এইসব কথা তাদের যাতে করে সত্যিকার আসল দুশ্মনকে বাদ দিয়ে আপোষে তারা কলহ বিবাদে লিপ্ত হয় এটা হচ্ছে অভিযোগকারীদের অভিযোগ সালাফি দাওয়াত নিজেদের মাঝে কলহ বাঁধিয়ে দিচ্ছে হ্যাঁ ফিতনা লাগিয়ে দিচ্ছে যাতে করে আসল দুশ্মনকে মুসলিম জাতি ভুলে যায় ফাহাল হাজা এই কথাটি কি তাদের সঠিক অমা তৌজি অমা হওয়া তৌজি হুকুম আর শেখ ফৌজানকে বলছেন জিজ্ঞেসকারী যে আপনার দিক নির্দেশনা এই বিষয় কি যে আমরা কি এ সালাফি দাওয়াত দিচ্ছি এটাকে ভুল করছি এটিকে ফেতনা করছি এটিকে মুসলিম জাতির মাঝে ভাঙন ধরাচ্ছি কলহ বিবাদ সৃষ্টি করছি নাকি কাজটা ঠিক করছি কোরআন সন্ন্যার দিকে দাওয়াত দেওয়া মানাহাজে সালাফের দিকে দাওয়াত গুরুত্বপূর্ণ কিন্তু বিষয়টি হ্যাঁ। বলছেন আল জবাব শেখ সালে ফজল হাফিজ হাজামিন কালবিল হাকায় এটি হচ্ছে বাস্তবকে পাল্টিয়ে দেওয়া অবাস্তব কথা যেটা হাকিকাত হাকিকাতের একেবারে বিপরীত কথা মিথ্যা কথা বরং বেদাতি মানহাজে থাকাটাই হচ্ছে ফিতনা এটা হচ্ছে ভাঙন ওরা এত ভাঙন ধরিয়ে রেখেছে সেগুলি সবগুলিকে কোরআন সন্ন্যার ভিত্তিতে আমরা এক করতে চাইছি ওরা এটাকে ফেতনা বলছে আর ভাঙন বলছে আমরা কি বলছি কোন একজন ব্যক্তির ভিত্তিতে আমরা এক হই আমাদের কাছে বিশেষ কোনো কেন্দ্রীয় ব্যক্তি আছে সেই ব্যক্তির দিকে ডাকছি না এগুলো কাজ তোমরা করেছ রসুল্লাহ সাল্লামকে বাদ দিয়ে আর রসুল্লাহামের নির্ভেজাল অনুসারী সালাম গুন সাহাবাই কেন তাবেই তাবা তাবেই একজন ইমাম না আর বা চারজনই জি আমরা তো ওই পথের দিকে ডাকছি যে তারা কোরআন সন্ন্যার অনুসারী ছিল তোমরা কোরআন সন্ন্যার অনুসারী হয়ে যায় তারা ঐক্য করেছেন কোরআন সন্ন্যার ভিত্তিতে যখন হক স্পষ্ট হয়ে গেছে তখন ছেড়ে দিয়েছেন ভুলটা ছাত্ররা যখন বুঝতে পেরেছে যে আমার এত বড় ওস্তাদ কিন্তু সহি হাদিসের খেলাফ ফতোয়া হয়েছে তখন ইমাম আবু ইউসুফ মোহাম্মদ ইমাম বহান রাহমল্লা হাজার হাজার ফতুয়াতে বিপরীত দিকে চলে গেছে এটি তো আমাদের মনে আছে তো এটা তো ফেতনা না তো বলছেন যে এটা একেবারে উল্টো কথা বলেছে আসল বিষয়টিকে একেবারে উল্টো করে দেওয়া সালাফি কালেমা কারণ দাওয়াত দেওয়া তৌহিদের দিকে আমাদের মূল দাওয়াতই হচ্ছে তৌহিদ আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য দুনিয়াতে তৌহিদ আর মৃত্যুর পর এই তৌহিদকে টিকিয়ে রাখার মাধ্যমে জান্নাতে পৌঁছা হচ্ছে আমাদের লক্ষ্য উদ্দেশ্য এছাড়া আর কিছু বলি না আমাদের লক্ষ্য উদ্দেশ্য কোন ব্যক্তির দল বাড়ানো না লক্ষ্য উদ্দেশ্য আমাদের কোন ক্ষমতা দখল করা নাই বরং ক্ষমতা এমন একটা দুনিয়ার নিয়ামত যেটা যাকে দেওয়া হবে তারপর বোঝা চাপান বোঝা চাপান আমানতের বিশাল এক বোঝা এই আমানত ঠিকভাবে আদায় না করতে পারলে তার জন্য সেটা বড় লাঞ্ছনার কারণ আজাবের কারণ হবে হাসরটি এত সোজা নাই যে আমি নেতা হয়ে গেলে কাজ হয়ে গেল নেতা হয়ে যাওয়া বড় বোঝা বোঝা উচিত বিষয়টি জ্ঞানী মানুষরা কখনো কোনো পদ নিতে চাইবে না কারণ এর জবাবদেহিতা খুব ভয়ঙ্কর রয়েছে আর তারপরে এই নিয়ামত যদি কোন ব্যক্তিকে জাতিকে দেন সেটা নিয়ামত হিসাবে পুরস্কার হিসাবে দেবেন আল্লাহ সুরায় নূর আতুল পঞ্চান্নতে বলেছেন পুরস্কার হিসাবে দেবেন কিছু কাজ করো ইয়াবুদানি লায়ুস কোন বিষয়া করো তহিদ কায়েম করো শির্ক মুক্ত হও তো আল্লাহ বলছেন ওয়াদাল্লাহিন আল্লাহ ওয়াদা করছেন এটা করো তাহলে ওয়াদা করছি দেব এটা কি কি বলা হয় এটাকে গিফট বলা হয় এটাকে পুরস্কার বলা হয় এটার নাম একামতের দিন নাই বড়ই গুমরাহি এখানে লুকিয়ে রয়েছে তাদের বলছেন যে তৌহিদের দাওয়াত দেওয়া আর সালাফে সালেহের মানহাজের দিকে দাওয়াত দেওয়া হচ্ছে তাজমাউল কালেমা মুসলিম জাতির ঐক্য ফিরিয়ে নিয়ে আসবে সবার উদ্দেশ্য আমাদের প্রত্যেক মুসলিম আলেম দায়ী শিক্ষিত অশিক্ষিত সকল স্তরের মানুষের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে তৌহিদের দাওয়াত দেওয়া আর কি সালাফে সালেহিনের মানহাজের দিকে দাওয়াত দেওয়া তাহলে আমাদেরকে হ্যাঁ এক করবে না ভাঙন ধরাবে এক করবে এক করবে যে সবাই ফিরে এসো রাসৌল্লাহ সাল্লামের দিকে খোলাফের আশেদিনের দিকে সাহাবাই কেরামদের দিকে কামা যেমন আল্লাহ রবুল আলম ইরশাদ করেছেন ওয়াতাসবিহাবুল্লাহ জামিয়া ওয়ালা তাফাররাকু শেখ সোহেল ফজল বলছেন আল্লাহ রবুল আলম করছেন এই যে তোমরা সকলেই আল্লাহ রশিকে মজবুত করে ধারণ করো ওয়াতাসিমু মজবুত করে ধারণ করো বেহাবুল্লাহ আল্লাহ রশিকে জামিয়ান ঐক্যবদ্ধ হবে একসাথে সবাই ধরবে হাবুল্লাহ ওকালা আল্লাহ আরো এরশাদ করেছে নিশ্চয়ই তোমাদের এই উম্মাত হচ্ছে একটি উম্মাত যখন তৌহিদের দাওয়াত দেবেন আর একটি সালাফের মানহাজের দিকে দাওয়াত দেবেন তখন এটা কি হবে পুরো উম্মতকে এক করার হচ্ছে প্রচেষ্টা ওয়াহিদা আর ওম্মত হচ্ছে একটি ওম্মত এত ওম্মত না তেহাত্তর দল নাই হ্যাঁ আর চার তরিকা নাই আর সেই চার তরিকাকে বাড়াইতে বাড়াইতে কত তরিকা আছে একশো একশো ছাব্বিশ তরিকা ও যে এই তরিকার শাখা প্রশাখা যে কত আছে তা আল্লাহ ভালো জানে ও আনা রব্বকুম আর আমি তোমাদের রব ওম্মত হচ্ছে এক আর রব হচ্ছেন এক তাই না রসুল হচ্ছেন এক আর কিতাব হচ্ছে আসমানি সিলেবাস হচ্ছে এক আল কোরআন করিম কিবলা হচ্ছে এক সবই তো এক জি হ্যাঁ এ কথাই আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাই তার উর্দু বা ফার্সি কবিতাতে বলেছেন জি হ্যাঁ যে আমাদের সবকিছু তো এক তো আর এমন কি বড় কথা ছিল যে আমরা সবাই এক হয়ে যেতাম আমার যখন সবই এক তো এই ওম্মতকে এক হতে অসুবিধাটা কোথায় কেন এক হচ্ছ না তোমরা আমি তোমাদের প্রতি প্রতিপালক সুতরাং আমারই এবাদত কর এবাদত একমাত্র আল্লাহর করবে শির্ক মুক্ত হয়ে যাবে তাহলে এই তরিকত আর এই মাজার আর এই পীরতন্ত্র এগুলি থাকবেই না শেষ আর সবাই যখন রসুল্লাহ সাল্লাম অনুসরণ করবে তখন আমাদের বিশেষ করে আকিদাগত গুলি থাকবেই না ফিকরি মাসলা মাসালের ইখতলাফ গুলি অনেক কমে আসবে সামান্য কিছু থেকে যাবে যেগুলির ক্ষেত্রে দলিল অনিসার বিষয় তো এদিকেও সহি হাদিস আছে ওইদিকেও সহি হাদিস তখন খানিকটা হয়তো ইখতলাফ দূর করা জটিল আছে কিন্তু সেই ইখতলাফটা শুধু ইখতলাফ থাকবে মাসালার ইখতলাফ আমাদের অন্তরে ফাটল ভাঙন থাকবে না আর আমাদের হ্যাঁ বিভক্তি থাকবে না তাফার তাফারুক থাকবে না ইখতলাফ থাকলেও ইফতেরাক থাকবে না আল্লাহ বলেছেন মানুষের মতের পার্থক্য থাকতে পারে কিন্তু তোমরা ভাঙন ধরায় না এর ভিত্তিতে দল পাকায়ও না গ্রুপিং করিও না আপনাদের আপোষে মতের ভিন্নতা থাকতে পারে সেটা আপনার পর্যন্ত সীমিত রাখেন কিন্তু যদি দল পাকাপাকি শুরু করেন দুইজনে দ্বন্দ্ব চলছে এ লোক বাড়াচ্ছে ওর লোক বাড়াচ্ছে আমার ফেভারে কি আসে আমার ফেভারে কি আসে এটা হচ্ছে হারাম এটা হচ্ছে হারাম সাহবাইকার মাঝে মাসলাম মাসাইলে ইতলাফ ছিল ফিফি মাসলা মাসাইলে কিন্তু এইরকম নাই যে আমরা হ্যাঁ হানফি ওরা সাফি মালিকি রাহম্বেলি আর এটা ফরজ হয়ে গেছে না ভুলেছিল না এটা বাকরি এটা ওমারি এটা হচ্ছে ওসমানি এটা হচ্ছে আলবি ছিল না ছিল না কিন্তু একতলাফ ছিল সুতরাং মুসলিম জন্য এক হওয়া সম্ভব নয় একমাত্র তৌহিদের কালেমা ছাড়া এবং মানহাজ সালাফ ছাড়া সালাফ সালিনের আদর্শ পথ ছাড়া ওয়াইজা সামাহুলিল মানাহিজেল মোখালেফ আলী মানহিজ সালাফি সালে তাফার রাখু আখতালাফু আর যদি এই মুসলিম জাতি বা মুসলিম জাতির অলামারা যেগুলি সালাফে সালেহিনের মানহাজ বিরোধী দল সেগুলিকে যদি অ্যালাউ করে দেয় যে ঠিক আছে যে যেটা তরিকা মনে করছে যে যে পথে আদর্শে চলছেন মানহাজে চলছেন চলেন হ্যাঁ কেউ বলছেন একামতের দিন মানে হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতা কেউ বলছেন একামতের দিন মানে তৌহিদুল এবাদা হ্যাঁ তৌহিদ মূলত তৌহিদ কায়েম করা এর মাধ্যমে জান্নাত সম্পর্কে নিশ্চিত হওয়া কারণ তৌহিদ থাকলে জান্নাত পাবেনি একদিন আর যার তৌহিদ যত পাকা হবে তত বেশি সে সৎকর্মশীল হবে আমলেও সে অগ্রগামী হবে আরেক দল বলছেন যে তাজকিয়া নাফসের নামে হ্যাঁ মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে এই পীর মরিদি জি হ্যাঁ এটাই তাদের হ্যাঁ, আকিমুদ্দিন সবগুলিকে যদি আমরা অ্যালাউ করে দিই যে সব ঠিক আছে সব ঠিক আছে যে যা করছো করো তো বলছেন যে যদি এটাই হয় তাহলে তাফার রাকু মুসলিম জাতি দলে দলে বিভক্ত হয়ে যাবে ওয়াক্তালাফু আর আপসের ইখতলাফ হতে থাকবে বাড়তেই থাকবে হ্যাঁ ভাঙন মত মতবিরোধ বাড়তেই থাকবে কমবে না কামাহুয়াল ওয়াকে আলিয়ম যেমন বর্তমান বাস্তবতা যেমন বর্তমান যুগের বাস্তব অবস্থা মুসলিম মসজিদ ভাঙছে জানা পর আল্লাহ সন্তুষ্টির জন্য আর এই মুসলিমদের মোল্লা ফতুয়া দিচ্ছে যে মসজিদ মসজিদে জেরাল মোনাফিকদের মসজিদ আল্লাহ যদি নবী করিম সাল্লামকে ওই দ্বারা না জানাতেন যে ওই যে মসজিদের নামে যেটা মসজিদ করে সেটা মসজিদের জেরার তো নবী সাল্লাম তো জানতেন না বরং ওয়াদা করে ফেলেছেন যে ঠিক আছে যখন তারা এসে বলেছিল যে একটু আপনি দুরাকার সলাত আদায় করে আমাদের মসজিদে উদ্বোধন করে দেন তো নবী সাল্লাম ওয়াদা করেছিল কিনা যে ঠিক আছে আসবো নামাজ পড়বো ওখানে সলাত আদায় করবো ওহি নাজুল হয়ে গেল না তখন হে আবাদা ওই মসজিদে তুমি দাঁড়াবে না মোল্লাদের কাছে কোন দলিল আসলো যে আহলাদিসদের মসজিদ যদি হয় বাংলাদেশে সালাফিদের যদি মসজিদ হয় ভারতে হ্যাঁ তাহলে সেটা মসজিদে জেরার সুতরাং সেটা ভেঙে দিলে জান্নাত পাওয়া যাবে যদি হিন্দু মসজিদ ভাঙে বাবরে মসজিদ তাহলে জাহান্নামি হ্যাঁ তাহলে মসজিদ শহীদ করেছে তাদের বিরুদ্ধে হ্যাঁ যুদ্ধের ঘোষণা হ্যাঁ যান কোরবানি করার জন্য প্রস্তুত বিদ্যার্থীরা আর নিজের মসজিদ ভেঙে জান্নাতের আশা করছি কত মূর্খতা আর কত গোড়ামি আর কত মুসলিম জাতির মাঝে কন্দল আর বিচ্ছিন্নতা সৃষ্টি করেছে এই আমাদের মুসলিম জাতির ব্যক্তি পূজার মাধ্যমে যে ভাঙনগুলি পয়দা হয়েছে ফজল বলছেন যে যেগুলি সালাফে সালেহিনের মানহাজের বিরোধী মানহাজ বিভিন্ন মানহাজ যেগুলি দিকে ইঙ্গিত করলাম বড় বড় যে মানহাজগুলি আজকাল একটা সুফি ইসমের মানহাজ একটা হচ্ছে ইখওয়ানি জামাতিদের হ্যাঁ গদির লোভের মানহাজ ধর্মের নামে হ্যাঁ আর একটা হচ্ছে সালাফি মানহাজ এই তিনটা মানহাজ যদি সামনে রাখেন একদিন আলোচনা করব দাওয়ার ক্ষেত্রে এই মানহাজ বিষয়টি তাহলে আপনি বর্তমান যুগে আপনি এই মানহাজের ক্ষেত্রে বিভ্রান্ত হবেন আপনি এই দুটো মানহাজ গুমরাহ মানহাজ আর ওম্মাতে ওয়াসাত যেমন তেমনি তাইফাতুন ওয়াসাতা তাইফাতুন মানসুরা জি আর ফিরকা নাজিয়া যারা কোরআন সোনার অনুসারী সালাফে সালের অনুসারী ফেললে যে তৌহিদ শেখ সাল বলছেন সুতরাং যে তৌহিদের দিকে আহ্বান করি ও মানহাজি সালাফ সালাফদের মানহাজের দিকে আহ্বান করে সেই ব্যক্তি ঐক্যের ডাক দেয় যাদের দাওয়াত হচ্ছে কোরআন সোনার দলিলের দাওয়াত সবাই দলিলের দিয়ে চলে আসে যার দাওয়াত হচ্ছে সাবাই কেরামদের তরিকার দাওয়াত হ্যাঁ চার এমামের দাওয়াত জি হ্যাঁ তারাই ঐক্যের দিকে আহ্বান করছে কারণ চার ইমামও বলেনি যে আমরা কে চার ভাগে ভাগ করতেছি আমাদের তোমরা অন্ধ অনুসরণ করে কে চার ভাগে ভাগ করি কোন একটা প্রমাণ কেমন পর্যন্ত কেউ দিক বরং প্রত্যেকে বলেছেন যে আমরা ইন্নামানা বাসারুন এবং মালিক রহমাল্লাহ বলছেন আমি মানুষ উক্তি অবসিব ভুল করি আবার ঠিকও বলি কেতাবা যা কোরআন অনুকূলে ভাই তা নিও অমা আফাল কিতাবা ও সন্না ফতরুকু আর যা কোরআন সন্না বিরোধী তা ছেড়ে দিও তো আরো মেলা উক্তি রয়েছে যা সাক্ষাল হাদিস ও সেই হাদিস যখনই যেখানে পাবে সেটা হচ্ছে আমার মজাহ যারা তৌহিদ এবং মানহাজ সালাফের দাওয়াত দেয় তারাই মুসলিম ঐক্যের দাওয়াত দিয়ে থাকে শেষল ফজর বলছেন যারা এর বিপরীত দাওয়াত দেয় রাজনৈতিক দাওয়াত একামতের দিন আমাদেরকে মানে আমাদেরকে ইসলামের নামে ইসলামী গণতন্ত্রের নামে রাজনীতি করতে হবে অথবা পীরদের তৈরিকতের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি করতে হবে মানে পীর হও আর মুরিদ আর এ মরিদানদের হ্যাঁ, তাজকিয়া এসব যারা করে যারা এর বিপরীত মানাহেজের দিকে আহ্বান করে তারা বিচ্ছিন্নতার দিকে আহ্বান করে ওয়াল ইখতলাফ আর মতবিরোধের দিকে আহ্বান করে যার ফলে দেখেন কত ভিড় আর এক পীরের আর এক পীরের বিরুদ্ধে যে আকিদের বিরোধ আর যেসব তাদের দ্বন্দ্ব আর ফতুয়াবাজি জি হ্যাঁ তা তো আপনাদের জানা আছে এতটুকু ছিল শেখ সালেম ফৌজান হাফিজ তালার ফতুয়া যে মানহাজে সালাফের দাওয়াতটাই হচ্ছে হক দাওয়াত যেটা তৌহিদের ভিত্তি করে সন্ন্যার ভিত্তি করে হবে আর এতে মুসলিম জাতির ঐক্য ফিরে আসতে পারি ইমাম মালিক রহমতুল্লাহ আলের কথাটি এখানে স্মরণ করা উচিত শেষ যুগের মানুষের সমস্যা সমাধান হবে একমাত্র সেই যেই পদ্ধতিতে এ উম্মতের প্রথম যুগের মানুষদের সমস্যার সমাধান হয়েছে তাবিনের যুগে সালামদের যুগে যে সমস্যার সমাধান ছিল কোরআনে বাহাদিস ফিরে আসো কোরআনে বাহাদিসের দিকে চলো কোরআনে বাহাদিসের দিকে ফিরে যায় তাই না সেদিকে ফিরে যেতে হবে আর এই যে মানহাজগুলি পয়দা হয়েছে কোন বিশেষ ব্যক্তির থিওরিকে কেন্দ্র করে বিশেষ ব্যক্তির থিওরি মতবাদকে কেন্দ্র করে এক দিন মানে রাষ্ট্রীয় ক্ষমতা মৌলানা মৌদুদি আর হাসান বান্না সৈয়দ কতুব এদের থিওরিকে কেন্দ্র করে হয়েছে এই ধারণা আর এই বিশ্বাস যে একামত দিন করলাম না যদি আমরা ক্ষমতায় যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা না করি আর এটার নাম আজকাল জিহাদ তাদের বক্তব্য আপনারা শুনেছেন হ্যাঁ আজকাল ওই জিহাদ নেই আজকাল ভোটের জেহাদ আপনি একটা ভোট দেবেন আমাদেরকে এটাই জিহাদ হ্যাঁ ভোটে তো প্রথমখানে বলতে হয় যে আমি প্রার্থী হয়েছি আপনাদের কাছে ভোট ভিক্ষা করতে এসেছি আমাকে আপনারা একটু পার্লামেন্টে পাঠান এটা তো হারাম কোরআন হাদিস নবী করিম সাল্লাহ নেতৃত্ব চেয়ে নিয়ে তো চাইতে হয় যে আমাকে কি দেন নমিনেশনটা দেন জি হ্যাঁ প্রার্থী হওয়ার সুযোগ দেন আমাকে আপনার ভোট দিয়ে আপনার পাঠান একটু সুযোগ দেন হ্যাঁ আমাকে নেতা বানান হারাম সাহায্য হবে না বলেছেন নেতৃত্ব যে চাইতো নবী সালাম নেতৃত্ব না দায়িত্ব নেতৃত্ব বলবো না নবী সালামের কাছে বহু ঘটনা এরকম ঘটেছে এসব বলতে ইয়ারসল আল্লাহ আমাকে এই কাজটার দায়িত্ব দিয়ে দেন ওকে দিতেন না তুই লোভি না আর প্রার্থীকে চাইতে হয় হ্যাঁ পদটা চেয়ে নিতে হয় ভোট চেয়ে নিতে হয় সুতরাং এই চরিত্রের যারা তাদেরকে নবী করিম কোনো দায়িত্বই দিতেন না যারা চাইতো না না না আমি বাঁচবো আমি পারবো না এত বড় আমানত আদায় করতে পারবো না তাকে চাপাইতেন যে তুমি পারবে এতটুকু ছিল শেখ সোহেল ফজান হাফেজাহুল্লার কথা এর ব্যাখ্যাতে কিছু কথা আমি নিজের পক্ষ থেকে বললাম এখন শেখ সোহেল ফজান হাফেজাহুল্লার ছাত্র যিনি এই কিতাবের টিকা লিখেছেন শেখ জামাল আল হারিসি তার টিকাতে কয়েকজন বড় বড় আইম্মাই কারণদের উক্তি রয়েছে উল্লেখ উল্লেখ করি তিনি প্রথম বলছেন ইন্না দাওয়াত এলা তহিদ ইন্দা ফিরকাতির তাবলিগ ও ফিরকাতিল ফয়াল মুসলিমিন আমরুল মোনাফির ও মুফারকলিল মুসলিমিন জি বলছেন যে তৌহিদের দাওয়াত দেওয়া তবলিগ জামাতের কাছে আর ইখওয়ানুল মুসলিমিনের কাছে ইখওয়ানুল মুসলিমে জানা আছে আরব দেশগুলিতে ইখওয়ানুল মুসলিমে যার প্রতিষ্ঠাতা হচ্ছে হাসানুল বান্না আর সেম কায়দার আর সেম আকিদার সেম থিওরির মতবাদ হচ্ছে মৌলানা মদুদির বাস মৌলানা মদুদি ভারত পাকিস্তান থেকে শুরু করলো আর হাসান থেকে শুরু করলো মেসর থেকে শুরু করলো থিওরি একই থিওরি একজন অপরজন থেকে নিয়েছে আর নেওয়ার পরে এই থিওরি মানুষের কাছে পেশ করেছে আর কোরআন মহাদেশের অপব্যাখ্যা করেছে তাদের কথা হইল যে তৌহিদের দাওয়াত দেওয়া কি আমরুন মোনাফের ঘৃণা ছড়াবে এটা মারাত্মক কথা তাদের তৌহিদ তহিদ করিয়েন না ঘৃণা ছড়াবে আমরা দাওয়াত ময়দানে যাই মানুষকে চিনি কি করে কোন জায়গায় গেলাম সে অত তহিদ বলিয়েন না নতুন মানুষ ওর নিজেরই অ্যালার্জি আছে তহিদের ওপর হ্যাঁ, হ্যাঁ বলছে তহিদের কথা বলে একটা মিস্ত্রি করে বলেন বলতে পারেন তো তহিদ দিয়ে শুরু করেছেন নবী ইসলাম কারণ সবচেয়ে বেশি প্রতিকূল পরিবেশ ছিল রসুল্লাহামের মক্কায় প্রথম দিন থেকে শুরু করি প্রথম দিন থেকে তো বলছেন চরিত্র ভালো করো মদ ছাড়ো গাঁজা ছাড়ো হ্যাঁ ছাড়ো মিথ্যা কথা বলা ছাড়ো সুদ খাওয়া ছাড়ো এগুলো বলেছে কিভাবে গুমরা হয়েছে এরা চিন্তা করেন বলছে তৌহিদের দাওয়া দিলে কি হবে মোনাফের মানে ঘিনা ছড়াবে অমফারেফের মুসলিমিন মুসলিমদের মাঝে ভাগন ধরবে আল্লাহ আকবর তৌহিদ মানে আল্লাহর একত্র আল্লাহর একত্র প্রতিষ্ঠা করলে একত্রের দাওয়াত দিলেন নাকি বিচ্ছিন্নতা আউজবিল্লা আল্লাহর একত্র দিয়েই মুসলিম জাতি এক হইতে পারে বরং সারা বিশ্বের মানুষ এক হইতে পারে খ্রিস্টানদেরকে ডাকা হয়েছে জি আসো এতে সারা বিশ্বের মানুষ এক হইতে পারে তাদের ধারণা এটি তবলিগীদের কাছে আর ইখওয়ানি জামাতিদের কাছে এটা তাদের ধারণা এটা তাদের ধারণা মাত্র আর তারা তৌহিদের দাওয়াতকে তাদের দাওয়াতের মূল নীতির মধ্যেই রাখে না এই জামাতি আর তবলিগি এই ফিরকাগুলি তৌহিদের দাওয়াতকে তাদের অসুল দাওয়া মানে দাওয়াতের মূল বিষয়বস্তুর অন্তর্ভুক্ত মনে করে আর কেউ যদি তৌহিদের দাওয়াত দেয় তো তার উপর তারা সন্তুষ্ট না অসন্তুষ্ট কেন আমার সন্তুষ্ট কি তাদের ক্ষতি করছে কিন্তু তৌহিদের দাওয়াত গায়ের জ্বালা মানাজে সালাফের দাওয়াত গায়ে সালাম বলে মাহুম কেউ যদি তৌহিদের কথা বলার জন্য তাদের কাছে যায় তাহলে তার থেকে অন্যদেরকে সাথী সঙ্গীদেরকে সতর্ক সাবধানের থেকে মিনাইয়াতি তৌহিদ যাতে করে তৌহিদের কথা বলতে না পারে সুযোগ দেওয়া হবে না ওকে বলা বলছেন এটাই বাস্তব সত্য যা ঘটেছে আর ঘটছে আর ঘটতেই থাকবে যতক্ষণ পর্যন্ত এই ভুল মানহাজগুলি না ছেড়ে আসবে তারা তার একটি ঘটনা এখানে উল্লেখ করেছেন যে একজন তৌহিদের দায়ী মোহাম্মদ বিন আবদুল্লাহ বিন মোহাম্মদ আল আহমদ বলছেন যে এই ঘটনাটি শেখ হামুদ আর তৈজিরি উল্লেখ করেছেন আল কৌলুল বালিক ফি তাহাজিম জামাত তাবলিক তবলিক জামাত সম্পর্কে যে কিতাবটি রয়েছে তার ছয়চল্লিশ পৃষ্ঠা উল্লেখ করেছেন যে একবার তবলিক জামাতের এক আমির তার কাছে এই শেখ মোহাম্মদ বিন আবদুল্লার কাছে আল আহমদ তার কাছে বললেন যে আপনি হাজিদের জন্য তাহলে মেনাতেই হবে হাজিদের উদ্দেশ্যে কিছু আলোচনা করেন আসরের পরে আর এই আরব ব্যক্তি বলছেন ওস্তাদ মোহাম্মদ বিন আবদুল্লাহ এই ব্যক্তি বলছেন প্রথম এই তবলি জামাতের ওখানে নতুন নতুন গিয়েছে ফাকাত তালাবাল আমির বিন মোসাঈদি তৌজিহা কালিমাতিন এলাইয়া ফাকাল মোসাইদ কিন্তু ওই আমিরের যে সহযোগী আছে তার কাছে একটি কথা বলে দিয়েছে কি বলে দিয়েছে যে ওই যে শেখ আছে যে আলোচনা করবে তো আলোচনাতে যেন তিনটি বিষয় নিয়ে যেন আলোচনা না করে তিনটি বিষয় নিয়ে যেন হাজিদের সামনে আলোচনা না করে মকসুদ আল সিরকের বিষয় যেন আলোচনা না করে ও আনোয়াল বেদে আর বিরাট সম্পর্কে যেন আলোচনা না করে তবলি জামাতের প্রথম নেগেটিভ সিরকো নেগেটিভ আর বিদা তো নেগেটিভ আপনারা জানেন যে তবলিগ জামাতের নেগেটিভ নেই পজিটিভ আছে শিরকের আলোচনা করলে ঘৃণা ছড়াবে বেদাত বেদাত করলে ঘৃণা ছড়াবে যে যা করছে করতে দেন শুধু ফজিলত ব্যায়াম করেন আর বলেন নামাজ পড়ো কোরআন পড়ো জি হ্যাঁ গাড়ি ছাড়ো ব্যাস পজিটিভ ছাড়ো করো বলো ব্যাস এগুলো এত নাকি হাসিল করো সব পজিটিভ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ না বলে কিছু নেই অথচ ইসলাম শুরু হয়েছে লা এটা মানে না তারা তারপরে আরো মজার কথা বলছেন যে শেখুল ইসলাম আহমেদ আবদুল্লাহ রহমতুল্লাহ আলী সম্পর্কে বিরূপ মন্তব্য করছে আর এই ইরা জামাতের এই মন্তব্য করে আমাকে একজন জামাত ইসলামের লোক ইন্ডিয়াতে এই মন্তব্যটাই করেছিল যে শেখ মোহাম্মদ আবদুল্লাহ রহমতুল্লাহ দাওয়াত দেখেন সীমিত থেকে গেল হ্যাঁ মৌদুদ্দির দাওয়াত দেখেন সারা বিশেষ হয়ে গেছে কেন কিসের জন্য জানেন কারণ বলছে উনি যে তৌহিদ তৌহিদ করেছেন এই জন্য সেটা পপুলার হয়নি পপুলার হ্যাঁ, হইতে হবে জনপ্রিয়তা লাভ করতে হবে এটা হলো তরিকা জামাতিদের ইফানিদের আর তবলিগীদের বলছে লিয়ান্না সাবাব এনহেসারে দাওয়াতি শেখ আব্দুল ওহাবুয়াল এহতেমাম জায়দ ফিজ আলী বলছেন যে মোহাম্মদ আব্দুল আহমেদ মোহাম্মদ আব্দুল আহ রহমতুল্লাহ আলের দাওয়াতটি যে সীমিত হয়ে থেকে গেছে সংকুচিত হয়ে থেকে গেছে তার ভুল ধারণাই অথচ মোহাম্মদ বিন আব্দুল আহাব রহমতুল্লাহ এই দাওয়াতের ভিত্তিতে মদিনা ইউনিভার্সিটি থেকে সারা বিশ্বে কত যে মদিনা পারে সারা দুনিয়ার এমন কোন দেশ নেই যে দেশে গিয়ে দাওয়াতের কাজ করে না আমার সাথে পাঁচজন চাইনিজ সাথী সঙ্গী ছিল আমার ক্লাসমেট একশো জন আমরা সাথী ছিলাম সঙ্গী হাদিস হাদিস ফ্যাকাল্টিতে যে বছর পাশ করি চার বছর ওদের সাথে তো তার মধ্যে পাঁচজনই ছিল চীনের জি সালাফি দাওয়াত নিয়ে এখান থেকে চীনের নাস্তিকদের দেশে কমিউনিস্টদের দেশে মোহাম্মদ আব্দুল আহমেদ দাওয়াত ফলপ্রসূ হয়নি তাদের ধারণা কেন বলছে যে আল এহতেমাম জায়ফিজ তৌহিদের ক্ষেত্রে বেশি উনি অতিরিক্ত করে দিয়েছেন মানে বাড়াবাড়ি করে দিয়েছেন নজবিল্লা সুহান আল্লাহ অথচ নবী করিম সাল্লাহ আলি সাল্লাম সাহাবা কেরামদের যে দাওয়াত ছিল সেই দাওয়াতটাই প্রতিষ্ঠা করেছেন তৌহিদের যে আল্লাহ ছাড়া কাউকে সেজদা হবে না আল্লাহ ছাড়া কারোর জন্য জবাই হবে না আল্লাহর ঘর ছাড়া কারো কোনো জায়গায় তওয়াফ হবে না আলহামদুলিল্লাহ দেখেন আর উদ্দেশ্যে একটাও শিরকের আস্থানা নেই একটি কোনো বিদাতের আস্থানা নেই আম্মা ফিরকতুল খোয়াল মুসলিম বলছেন এই মুসলিম মুসলিমিন এদের ধারণা কি বলছে ফাইন হাজিল ফিরকা মোয়াস্তাস তেজমি এই ইখওয়ানি আর জামাতি জামাত ইসলামী মদদের জামাত আর ইখওয়ান মুসলিমের জামাত এই দুটি জামাত প্রতিষ্ঠিত হয়েছে কিসের জন্য তাজমির জন্য জমা করো গ্যাদারিং করো হ্যাঁ সংখ্যা বড়া সংখ্যা বড় আমাদের এত সংখ্যা আমাদের এত সংখ্যা এত আমাদের সংখ্যা আছে হ্যাঁ এত রুকুন আছে এত আমাদের কি আছে ওগুলো বলে ওদের হ্যাঁ সাথী আছে এইগুলো আছে সুতরাং এই জামাত ইসলামী মৌদুদের জামাত আর এই হাসানুর বান্নার জামাত সমস্ত বিদাতি এবং সমস্ত যত গুমরা পন্থীগুলি রয়েছে সব দলের লোক এই জামাতে পাবে না এই জামাতে সমস্ত ফেরিকার লোক পাবে আর এটা যদি আমার কথা আপনাদের বিশ্বাস হয় আমি নিজের কানে মৌলানা মধুদির অডিও ক্যাসেট আমার বাড়িতে দেশের বাড়িতে আছে অনেক আগে পেয়েছিলাম যখন ছাত্র জীবনে হয়তো আঠারো বিশ বিশ বছর বয়সে যখন মৌলানা মদুদি কালের কাছাকাছি ওই সময়গুলিতে পেয়েছিলাম তো উনি তাতে বলছেন একটা বিষয় বলছি বলছি আলহামদুলিল্লাহ মেরি জামাত মে হার মসলাক কে লোক হ্যাঁ আমার দলে প্রত্যেক মশলাকে লোক মানুষ আছে মেরি জামাত মেহানফি বি দেবন্দি ভি হ্যাঁ বেরেলवी भी है अरे बेरेलवी कबर আছে यहां तक कि शिया भी है नया আমার দুই কানে শুনেছি জি তখন অডিও যুগ ছিল অডিও রেকর্ড নকল করলাম মাঝখানে কোনো সনদ নেই যে কে আমাকে শুনিয়েছে আমি নিজে শুনেছি আমরা মৌদুদিন আওয়াজও একটা ক্যাসেট আমি শুনেছি পেয়েছিলাম একসময় ক্যাসেট জমা করতাম আমরা কে কি বলে এদেরও শুনতাম পেলে শুনতাম তো তাই বলছেন ভাষ্যকার শেখ ছাত্র ফারাফেজি আহুহুম সুতরাং শিয়াও তাদের ভাই জি আর ইখওয়ানিদের এই ইউটিউবে আলোচনা আছে ইন্না না শিয়া বলছি যে শিয়ার আমাদের ভাই আমাদের ভাই শিয়া জি শিয়া সম্পর্কে বল শিয়াদের সম্পর্কে শিয়ারা তাদের ভাই তাদেরই জি এইরকমই জাহামি হোক তাদের তাদের মধ্যে জাহামিয়াও পাবেন তাদের মধ্যে মোতাজেলাও পাবেন মোতাজেলা দেখলেন কিছুদিন আগে তাহলে কোরআন স্টেজে গিয়ে ও জামাতি জামাতি মোতাজেলা চেনেন কি চেনেন না যে বলল যে কোরআনের ওই পুরাতন তফসির চলবে না এখন নতুন নতুন তফসির করতে হবে মোতাজেলা জি হ্যাঁ তারপরে কোরআনে আছে গুনহা করলে কাবিরা গুনহা করলে চিরকাল জাহান নামে থাকবে এটা হচ্ছে মোহতাজেলাদের রাখি এই মোহতাজেলাও ঢুকে আছে জামাত ইসলামের যদি আপনাদের না দেখাইতে পারতাম এখনো তাহলে বলতেন যে এগুলো কথা হয়তো অবস্থা বা কিছু বাড়াবাড়ি হচ্ছে আগেও ছিল এখনো আছে বল খারেজি খারেজি আছে চরমপন্থী এদের মধ্যে খারেজি লক্ষণ আছে আর এদের ভিতরে খারেজি ঢুকে আছে জি যদি একামতের দিনে কেউ একমত না হয় তো মেরে দেবে মুসলিমকে মেরে তারা আশা করছে আরে ফাঁসেক মুসলিম হইলেও তো মারা হারাম হ্যাঁ ফাঁসেক মুসলিমও যদি হয় কাবিরা কোনায় বিবে থাকছে তবুও তো মারা হারাম তার রক্ত হারাম বেদাতি মুসলিম হইলেও তো মারা হারাম এদের দলগুলিতে খারিজি চরমপন্থী ঢুকে আছে ওয়াসাবুল মাওয়ালের এদের মধ্যে মিলাদিও ঢুকে আছে অনেক জামাতি আছে ইখওয়ানি আছে যারা মিলাদ করে ওল কুবুরি কুবুরিও আছে আপনাদের এর আগে বলেছি যে পাকিস্তানের গোটা পাকিস্তানের পশ্চিম পাকিস্তান যেটা এখন পাকিস্তান আগে পশ্চিম পাকিস্তান বলতাম যখন পূর্ব পাকিস্তান ছিল তাই না পাকিস্তানের যে নাইবে আমির আমিরের পরে জানি নায়েবে আমির খান আব্দুল গাফার নিজে মাজারে চাদর চড়িয়েছে জি ইউটিউবে পাবেন এগুলো আপনি যাচ্ছে খোল চড়াচ্ছে মাজারে যাচ্ছে এরা সুফি এদের মধ্যে সুফি বলে বহু সুফি আছে ইখওয়ানিদের মধ্যে সুফিও আছে জামাতিদের মধ্যে সুফিও আছে এই জন্য তো বাংলাদেশের এক আল্লামার ওয়াজ আপনার শুনেছেন আমরা সব পীরের বিরোধী না মানে সব সুফির বিরোধী না পীর মানে সুফি তাই না সব সুফি ইসমের বিরোধী না আমরা ভণ্ড পীরের বিরোধী হকানি পীর আছে আছে কি নাই তাদের বক্তব্যে তাদের আল্লাহ সাহেবের বক্তব্যের নাই নাম বলা দরকার নেই বুঝতেই পারছি না বলেন না আর কেউ দু চারটা কথার জন্য ওকে আহলাদিস বানিয়ে দিচ্ছে হ্যাঁ। আর ইসলামে সুফি ইসমি নেই সোজা কথা ভালোভাবে শুনুন যান কোন আরবের বড় আলেম কাকুকে জিজ্ঞেস করেন ভালো আলেমকে যে ইসলামে তাসাহ বলে কিছু আছে ইসলামে তাজকিয়া নাফস আছে আত্মার পরিশুদ্ধি আছে অন্তরকে পাক পবিত্র করা আছে আর তার তরিকা কোরআন হাদিসে মজুদ আছে এর উপর আমার ধারাবাহিক বেশ কিছু আলোচনা আছে যাতে মানুষ হকের দিকে ফিরে আসে আর আসল বিষয়ের দিকে ফিরে আসে আর এই গুমরাহি গুলিকে তাজকিয়া নাফস আত্মার পরিশুদ্ধি না মনে করে সুফিও আছে বালিল ইহুদিও নাসারানি ইহুদিও আছে আর খ্রিস্টানও আছে আমাদের পশ্চিমবঙ্গে জামাত ইসলামীরা ইলেকশন লড়বে আর ওদের ওদের সদস্য হিন্দু আছে Hindu schedule caste schedule caste বোঝেন মানে নিচু জাতগুলি আছে নিচু জাতগুলিকে নিয়ে তারা দল করছে যে আমার ইলেকশন চিন্তা করেন ভারতের মতো দেশে জামাত ইসলামীকে কেউ ভোট দেবে আর তাও আবার সাহায্য নেবে কার একামতের দিন মানে গদিতে যাওয়ার জন্য নিচু শ্রেণীর যারা সুদূর হিন্দু ওরাকে বলছে যে ব্রাহ্মণদের বিরুদ্ধে আমাদেরকে ভোট দিয়ে একটু ওপরে পাঠা দিয়ে আমাদেরকে একটু ধাক্কা মাক্কা দিয়ে কোন রকম করে আমাদের গদিতে পাঠিয়ে দেয় কি স্বপ্ন হাসানুল বান্নার উক্তিটি শুনেন পাতা নম্বর দিয়ে তাহলে বুঝবেন হাসান বলছে ইন্না হুসুমাতানা লিল ইয়াহুদ লাইসা দিনিয়া ইহুদিদের সাথে যে আমাদের দ্বন্দ্ব বা ঝগড়া সেটা ধর্মীয় দ্বন্দ্ব না নাউজুবিল্লাহ বলছি ইহুদিদের সাথে যেটা লড়াই সেটা আমাদের ধর্মীয় লড়াই নয় কিসের লড়াই জমির লড়াই ফিলিস্তিনদের ছেড়ে দাও তাহলে কোনো দ্বন্দ্ব নেই তোমাদের সাথে নাউজুবিল্লাহ বিশ্বাস করেন কেউ ইহুদিদের সাথে আমাদের আকিদার দ্বন্দ্ব নেই ইহুদিরা বলছে ওদের আল্লাহর পুত্র আর ইসা আলি দুজনে না আর মরিয়াম হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ আপনি কি আকিদা রাখেন তাহলে ইহুদিদের সাথে আমাদের ধর্মীয় দ্বন্দ্ব তো মূল বিষয়ে তৌহিদে আসল বিষয়গুলিতে আম্বিয়া রসুলগণের সানের ক্ষেত্রে কিভাবে হাসানুল বান্না যে ইফওয়ানুল মুসলিম ব্রাদারহুডের প্রতিষ্ঠাতা বলছে ইন্না হুসুমাতানালিল ইয়াহুদ লাইসা দিনিয়া আমাদের দ্বন্দ্ব ইহুদিদের সাথে ধর্মীয় নয় লিআন্নাল কোরআন আল যুক্তি শুনেন গুমরাদের যুক্তি শুনে বলছে লিআন্নাল কোরআন কারীম হাদ্দা আলা মুসাফাতিহিম ওয়া তেহিম কারণ কোরআন আমাদেরকে উৎসাহিত করেছে তাদের পাশাপাশি চলার জন্য এবং তাদের সাথে বন্ধুত্ব স্থাপনের জন্য আউলিয়া বলছে যে আমাদেরকে বন্ধুত্ব স্থাপন করতে বলেছেন না করতে বলেছেন যদি কেউ সদ ব্যবহার করে তার সাথে সদ ব্যবহার করো যে অবিচার না করে জুল অত্যাচার না করে অমুসলিম তার সাথে ভালো ব্যবহার করো আন্তাবার রুহুম ও তুকসি তৈরি করান এই দুটি শব্দ আপনাদেরকে বলিয়ে দিলাম সুরাতুল হ্যাঁ মমতাহেনা এক নম্বরটা দিই যাতে করে আপনাদের আরো সুবিধা হয় হাফেজ ভুল করছে কোথায় নিয়ে নিয়েছে সুরাতুল না আল্লাহ তোমাদেরকে বারণ করছেন না ওদের সম্পর্কে যারা ধর্মীয় ক্ষেত্রে লড়াই করে না যদি লড়াই না করে এত ইহুদের আমাদের ভিতরে লড়াই করছে তাই না মুসলিম ভাইদের ভিতরে লড়াই করছে যদি লড়াই না করে তোমাদের বাড়ি ঘর থেকে তোমাদেরকে যদি বিতাড়িত না করে বিতাড়িত করছে ফিলিস্তিনি মুসলিম ভাইদের তাদেরকে বিতাড়িত করে আমাদের বিতাড়িত করে একই কথা যদি না করে তো কি করো তাদের সাথে আল্লাহ নিষেধ করেছেন না যে আন্তাবা রুম অতুপসিত এলিম তাদের সাথে বের মানে সদ ব্যবহার করো আর সেতু এলিম তাদের সাথে সুবিচার করো অবিচার করিও না তারা ভালো ব্যবহার করছে তোমার ভালো ইসলাম কত সুন্দর দিন এত বড় অপরাধী রসুল করেন ক্ষেত্রে আল্লাহর ক্ষেত্রে হ্যাঁ যে আল্লাহ ছয় দিন কাজ করে ক্লান্ত হয়ে গেছে রেস্ট করেছেন শনিবারে সেজন্য শনিবার ইয়াহুদিতে ছুটি এটা ইয়াহুদি আকিদা তারপরেও তাদের সাথে আল্লাহ যে কত আরহাবুর রাহিম যে ওদের সাথে ভালো ভালো করছে মিথ্যা প্রবাদ দিচ্ছে নবী রসুলগণের ওপর নবী রসুলদেরকে খুন করেছে এরা খুনি নবী রসুলগণের তাদের সাথেও ভালো ব্যবহার করতে হচ্ছে আল্লাহ রাবুল আলম ভাষ্যকার আরো উল্লেখ করছেন এই কথাটি যে হাসান বান্না বলেছেন যে কি বলেছেন যে আমাদের ইহুদিদের সাথে দ্বন্দ্ব কোন ধর্মীয় দ্বন্দ্ব নয় তাহলে দুনিয়াবি দ্বন্দ্ব রাজনৈতিক দ্বন্দ্ব তাহলে প্যালেস্টাইন নিয়ে এই কথাটি হাসিয়া নম্বর টিকা নম্বর চুয়ান্নতে দেখা যাক ওখানে রেফারেন্সটা দিয়েছি তো আমরা দেখিয়ে রেফারেন্সটা যাতে করে বলা যায় এই যে হাসিয়া নম্বর চুয়ান্নতে এখানে আছে হ্যাঁ কিতাবের নাম হচ্ছে আল ইহান মুসলিমিন আহাদাস সানাতি তারিখ লেখক হচ্ছে মাহমুদ আব্দুল হালিম প্রথম খণ্ড পৃষ্ঠা হচ্ছে চারশো নয় এখানে এই বিষয়টি রয়েছে যে বিষয়টি বললাম যে ধর্মীয় লড়াই নাকি ইহুদিদের সাথে আমাদের নয় এটি হচ্ছে অবস্থা জামাতিয়ার অবস্থা ঠিক একই রকমের সমাহাতুল শেখ ইমাম ইবিনে বাজ রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞেস করা হয় এই হাসানুল বান্নার উক্তিটি সম্পর্কে যে ইয়াহুদীদের সাথে নাকি আমাদের ধর্মীয় লড়াই নেই দুনিয়াবী লড়াই রাজনৈতিক লড়াই তো তিনি বলছেন উত্তরে শোনেন হাজি মাকালাতুন বাতিলাতুন খবিসাতুন এই কথাটি হচ্ছে বাতিল এবং হবিস নোংরা কথা নোংরা কথা নিকৃষ্ট কথা বরং তারা কাফেরদের সাথে হয়ে মমিনদের সব চাইতে কঠোর দুশ্মন বড় দুশ্মন আসাদুল্লাহ সাদাওয়াত তো কোরআনে কেরিমে রয়েছে সাদাওয়াত আমানু তারপর মুশরিকদের কথা আল্লাহ বলেছে এই কথাটি হাসান বানার হচ্ছে ভুল আর জালেমানা কথা কবিহাতন বড় নোংরা কথা মুনকার আর বড় অন্যায় কথা বড় অন্যায় কথা মুনকার এই কথাটি আল আওয়াসেন মেম্মাফি কুতুব সৈয়দ কুতুব আল আওয়াসেন খ্রিস্টানবর নম্বর পঁয়ষট্টি থেকে ছেষট্টিতে এই কথাগুলি রয়েছে আজকের আলোচনা এখানেই শেষ করছি কথা লম্বা হয়ে যাবে বাকি ইনশা আল্লাহ তালা আমাদের ধারাবাহিক আলোচনা চলতে থাকবে আমাদের আজকের পর্বটি হচ্ছে নয় নম্বর পর্ব মানহাজ সিরিজ মোহাম্মদ আলী ওসাবিমাইন আল্লাহ হক হাক্কান ওরজুক নত্তিবাহ আলিল বাতিল বাতিল ওরজুক নইস্তিনা ওয়া সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ